দেখতেছে খারাপ কাজ করতেছে আপনার সামনে একজন বিড়ি টেনে সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি চুপচাপ আরেকজন আপনার সামনে গাঞ্জা খাচ্ছে আপনি চুপচাপ আপনার সামনে আরেকজন মিথ্যা কথা বলতেছে আপনি চুপচাপ আপনার সামনে আরেকজন জুলুম করতেছে আপনি চুপচাপ কোন খাইরিয়ত কোন শ্রেষ্ঠত্ব এই উম্মাতের হতে পারে কোনদিন এই উম্মাতে এই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না কোনদিন সফলতার মানদণ্ডে এই উম্মাত কি হতে পারবে না মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে না তার কারণ হচ্ছে আপনি তো আসলেই খারাপকেই কি প্রশ্রয় দিচ্ছেন আপনি হয়তো মনে করতেছেন যে আপনি ভালো কাজ করতেছেন আপনার এই ব্যক্তিগত ভালো কাজের মাধ্যমে আপনি ভালোকে মানুষের কাছে প্রচার করতে পারবেন না প্রসার করতে পারবেন না ইসলামকে বলন্দ করতে পারবেন না যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন এই উম্মতকে উদ্দাহ যাদের জন্য দাওয়াতকে অপরিহার্য করে দিয়েছেন কারণ এই উম্মতের পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সালতের পরে যেহেতু আর কোন নবী এবং রাসুল আসবেন না নতুন কোনো দাওয়াত নিয়ে তাই উম্মাদ কেয়ামত পর্যন্ত তাদের উপর দাওয়াত অবশ্যম্ভাবী অপরিহার্য ফরজ ওলামাই কেরাম কোন কোন ক্ষেত্রে এটাকে ফরজে আইন বলেছেন কোন কোন ক্ষেত্রে এটাকে ফরজে কেফায়া বলেছেন ফরজে কেফায়া হচ্ছে ফরজে আইনের চেয়ে শ্রেষ্ঠ মৌলিকভাবে এটি ফরজে কেফায়া কিন্তু কোন কোন ক্ষেত্রে ফরজে আইন হয়ে যাবে যখন কোন অঞ্চলে কোন এলাকায় কোন জনপদে কোন গ্রামে কোনো গঞ্জে কোনো শহরে ওই ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি দাওয়াতের দাওয়াত দেওয়ার মতো জ্ঞান রাখে না ওই ব্যক্তি ছাড়া কোরআন এবং হাদিসের ফতোয়া দেওয়ার মতো জ্ঞান কোনো ব্যক্তি রাখে না তাহলে তার উপর ফরজা আইন হয়ে যাবে ওই অঞ্চলের মধ্যে তিনি দাওয়াতি কাজ করবেন তিনি ওই অঞ্চলের মধ্যে দিনকে বলন্দ করার জন্য দিনকে প্রচার করার জন্য দায়িত্ব পালন করবেন তখন তার জন্য এটা ফরজা আইন হয়ে যাবে কিন্তু এর মৌলিক বিধান হচ্ছে ফরজে কেফায়া সুতরাং যদি কেউ ব্যাপকভাবে যদি এই দাওয়াতি কাজের মধ্যে সম্পৃক্ত না হয় কেউ দাওয়াতি কাজ না করে থাকে তাহলে উম্মাতের প্রত্যেকটি ব্যক্তি এর জন্য গুণাগার হবে প্রত্যেকটি ব্যক্তি এই ফরজ দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিয়ামতের দিন জবাবদিহি তার মুখোমুখি হতে হবে একজনও এখান থেকে কি পাবে না মুক্তি পাবে না ফলে আমাদেরকে জানতে হবে কেয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের কাছে যদি আল্লাহ রাব্বুল আলমিনের এই শাশ্বত বিধানকে ইসলামকে আপনি নিরঙ্কুশ নিষ্কলুষ ভাবে একেবারেই নির্বেঝাল ভাবে আপনি পৌঁছাতে চান অভ্রান্ত ইসলাম যেভাবে অহির মাধ্যমে অবতীর্ণ হয়েছে সেভাবে যদি আপনি তাদের সামনে তুলে ধরতে চান তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আপনি কি করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজ করতে হবে ইসলাম যেভাবে আপনাকে দেখিয়েছে ঠিক সেভাবে আপনাকে দাওয়াত এবং তাবলিকের কাজ করতে হবে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে চলবে না সেখানে অন্য পদ্ধতি আর চলবে না আমরা নিজেরা আবিষ্কার করে দাওয়াত এবং তবলিগের পদ্ধতি আবিষ্কার করলে আপনার জন্য বৈধ হবে না ফলে আল্লাহ সুবাহ তালা কোরআন করিবে সুরাতুল মায়দার শাশুটি নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন হে রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে খেতাব করে সম্বোধন করে আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে সেটি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন আপনার বক্তব্য নয় রসুলকে রাসুলকে রসুলের বক্তব্য ইসলামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটি মর্যাদা রাখে কারণ রসুল যে বক্তব্য দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এটাকে ওহির মর্যাদা দেওয়া হয়েছে কিসের মর্যাদা দেওয়া হয়েছে ওহির মর্যাদা দেওয়া হয়েছে তারপরেও কোরআন করিমের সুরাতুল মায়দার ষষ্ঠটি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনার দাওয়াতের বিষয়বস্তু কি হবে আপনার দাওয়াতের কন্টেন্ট কি হবে কোন দিকে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন দাওয়াতটা কি হবে সেটা আল্লাহ রব্বুল আলমিন এখানে কি করে দিচ্ছেন স্পষ্ট করে দিচ্ছেন আপনি যেটা পৌঁছাবেন সেটা আপনি নিজের পক্ষ থেকে পৌঁছাবেন না যা আপনার পক্ষে অবতীর্ণ হয়েছে আপনার উপর সেগুলো আপনি পৌঁছাবেন এবং স্পষ্ট করতেছেন মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে এই কাজটি যদি আপনি এইভাবে না করেন এই কাজটি এইভাবে যদি আপনি না করেন তাহলে আল্লাহ রেসালতের দায়িত্ব আপনি পালন করতে পারেননি আপনি রেসালতের দায়িত্ব পালন করতে ব্যর্থ পারেননি এরপরে আল্লাহ রাবুল আলী রসুলকে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্ক করে দিচ্ছেন এবং সান্ত্বনাও দিচ্ছেন আশ্বস্ত করতেছেন এভাবে ন্যাস মানুষের ক্ষতি থেকে মানুষের অনিষ্ট থেকে মানুষের ষড়যন্ত্র থেকে মানুষের বিভিন্ন আক্রমণ থেকে সব কিছু থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে কি করবেন হেফাজত করবেন হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিচ্ছেন সুতরাং কাজ আপনি আঞ্জাম দিতে হবে এখান থেকে বোঝা যাচ্ছে যারা এই দাওয়াতের সাথে যারা এই তবলিগের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে সত্যিকার অর্থে তারা আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে ইসমত পাবে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে হেফাজত সংরক্ষণের এই মর্যাদাটুকু তারা লাভ করবে তাদেরকে আল্লাহ সুবাহ তারা হেফাজত করবেন তাদেরকে আল্লাহ রাবুল আলমীর মর্যাদা দেবেন তাই আল্লাহ সুবাহ তারা এই কথা এখানে বলে দিয়েছেন